আল্লাহ তোমার নামের শোধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আল্লাহ তোমার নামের শোধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আল্লাহ তোমার নামের শোধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার নীরব মনে কাঁদি আমি বসে শেষ রাতে গুনার পাহাড় চূর্ণ করো কুদরতি হাতে নীরব মনে কাঁদি আমি বসে শেষ রাতে গুনার পাহাড় চূর্ণ করো কুদরতি হাতে নীরব মনে কাঁদি আমি বসে শেষ রাতে গুনার পাহাড় চূর্ণ করো কুদরতি হাতে তুমি ছাড়া নেই যে আমার আপনে ধরায় তুমি ছাড়া নেই যে আমার আপনে ধরায় কবুল করো দিনের তরে কামিয়া বিদাও কবুল করো দিনের তরে কামিয়া বিদাও আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার সকাল হলে সুরে সুরে পাখিরা গান গায় মিষ্টি মধুর সুরভিতে সুদূরে হারায় সকাল হলে সুরে সুরে পাখিরা গান গায় মিষ্টি মধুর সুরভিতে সুদূরে হারায় সকাল হলে সুরে সুরে পাখিরা গান গায় মিষ্টি মধুর সুরভিতে সুদূরে হারায় ধুলিতে ফিরে আসে তোমারি মায়ায় অধুলিতে ফিরে আসে তোমারি মায়ায় স্রষ্টা তুমি সবার তরে কাছে টেনে নাও সৃষ্টা তুমি সবার তরে কাছে টেনে নাও আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার পাপে ভরা জীবনটাকে রঙিন করে দাও তোমার দয়া ছাড়া জীবন অসহায় আমার পাপে ভরা জীবনটাকে পাপে ভরা জীবনটাকে রঙিন করে দাও তোমার দয়া ছাড়া জীবন অসহায় আমার রহিম তুমি করিম তুমি তুমি রহমান রহিম তুমি করিম তুমি তুমি রহমান তোমার দয়া তোমার ছায়া এই তো আমার মান তোমার দয়া তোমার ছায়া এই তো আমার মান আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আল্লাহ তোমার নামের সুধায় তৃপ্ত হৃদয় আমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমার আপন করে নাও টেনে নাও বান্দা আমি তোমা